لنا عيدا لأولنا وآخرنا وآية من وارزقنا وأنت خير الرازقين তারা বলল আমরা তা থেকে খেতে চাই আমাদের অন্তর পরিতৃপ্ত হবে আমরা জেনে নেব যে আপনি সত্য বলেছেন এবং সাক্ষ্যদাতা হয়ে যাব ঈসা ইবনে মরিয়ম বললেন হে আল্লাহ আমাদের পালন কর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন তা আমাদের জন্য অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য আনন্দোৎসব হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে আপনি আমাদেরকে রুজি দিন আপনি শ্রেষ্ঠ রুজিদাতা قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين আল্লাহ বললেন নিশ্চয় আমি সে খাঞ্চা তোমাদের প্রতি অবতরণ করব অতপর যে ব্যক্তি এর পরে অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে